الحمد لله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله আল্লাহ আলমিনের বিশেষ রহম দয়া ও স্থান যে তিনি আমাদেরকে এই ফিতনার জামানায় ইমানের উপরে জুড়ে থাকা সৌদিক দান করেছেন আলহামদুলিল্লাহ এমন করুন হালাত হবে মানুষের মানুষ তার ইমানকে কয়েকটা পয়সার বিনিময়ে বিক্রি করে ইমান কত বড় সম্পদ যাতে একশো দুনিয়া দিলেও আপনার ইমানের মূল্য হবে মূল্য তো তোদের কথা কিছুই হবে একশো দুনিয়া আল্লাহ রাখলেন আর আপনার ইমান আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস এই বিশ্বাসগুলো আঘাত পাল্লা রাখে ইমানের পাল্লা ভারী হয়ে যাবে এত মূল্যবান কিন্তু ইমানদারের কাছে তার ইমানের কদর ইমানের মূল্যায়ন অনুভূতি এটা এখন থাকবে তাকে জানলে তারা কত ধরনের আমার দিচ্ছেন তখন সে কিছু পয়সার বিনিময় তার ইমানকে দিনদারিকে বিক্রি করে দেবে কত মুসলমান খ্রিস্টান হয়ে গেছে কয়েকটা পয়সার বিনিময় কিছুদিন আগে ধানমন্ডে একটা প্রোগ্রাম গেলাম লোকেরা একটা যুবকের সাথে আমাকে পরিচয় করেন ওই বয়াস ছিল চট্টগ্রাম গান পয়সার কারণে এই ছেলেটা বাপ দাদা বা পরিবারের অন্যান্য সদস্য সব খ্রিস্টান হয়ে আল্লাহ বিশেষ কোন ভালো লাগে নাই এ হয় আঠারো বছর তার বাচ্চাটা কত পুরানো মুসলমান এরা পয়সা পেয়েছে ইমান বিক্রি করে দিচ্ছে মানে হিন্দু থেকে হয় মুসলিম খ্রিস্টান হয় এ তার আশ্চর্যের বিষয় এক কাপের ছিল আর এক কাপের এটা তো তার কিন্তু তারা ঠান্ডারে না এরাও যে বাচ্চা পয়সার কোনো খ্রিস্টান হতে পারে আশ্চর্য হয়ে গেছে এই হাদিস করে বলবো এটিও দিন আসুন যে আলাদিন মিনার দুনিয়া আবার কিছুদিন আগে আমি একটা প্রোগ্রামে বুঝলাম ওই ঘোড়াকাল পলাশ ভিতরে কালীগঞ্জের একটা রোড হয়ে একটা সব এক ধরনের এক ধরনের গ্রাম সব বাড়ি এক ধরনের এক ধরনের এক ধরনের সিলেট বাবু আমাদের গাইড দিল রাহবার দিল তাকে ওই এলাকার লোক আমাদের বলছে এটা খ্রিস্টান পাহাড় কি অর্থ বললো বিভিন্ন এলাকা থেকে দেশের মতো লোক খ্রিস্টান তাদেরকে এখানে নিয়ে আসে আর ঠিক এই সাইজের একটা বাড়ি করে দেবে এইভাবে এই গ্রামটা বড় হয়ে তো আমি ভাবলাম যে আশ্চর্য যে একটা টিনের ঘরের বিনিময় সে তার ইমান বিক্রি করে দিল যেখানে আল্লাহ দিল স্বর্ণের বিল্ডিং তাও এই দুনিয়া সমান সর্বনিম্ন জান্নাতিকে এই দুনিয়া সমান এগারো গুণ বড় জান্নাত দিবে যার ইমান আছে জানরা বরাবর আমল নেই অলসতা করে যে কোনো কারণে আমল করে নাই অস্বীকার করে না অস্বীকার করলে তো কাফের হয়ে নামাজ অস্বীকার করলো তো কাফের তো অস্বীকার করে নাই পড়ে নাই কত লক্ষ লক্ষ বছর জাহান্নাম হবে আল্লাহ জানে কিন্তু ইমানের জলে কোনো এক সময় আসবে এই ধরনের লোকে তোমরা যখন আসবে কোনো এক সময় তখন আল্লাহ তাকে তো জান্নাত দিবেন বুখার শরীরের মধ্যে আসছে যে এই দুনিয়া সমান এগারো গুণ হাদিসের শব্দ আর দুনিয়া ওয়া আশ্রত অমসালিহা দুনিয়ার সমান আর দশ গুণ সর্বনিম্ন জান্নাতিকে দুনিয়ার সমান দেওয়া হবে আর দশগুণ গুণ কত বার এগারো গুণ আমাকে দশগুণ বলে তারা এই হাদিসের অর্থ ধারণ করতে পারে তো ইমানের বিনিময় আল্লাহ তারা এই স্বর্ণের বিল্ডিং দিচ্ছেন বাংলাদেশ দিচ্ছেন এত বড় বাংলাদেশ দিচ্ছেন এগারো জন আর সেখানে যে দেড় টাকা দুই টাকার উপরে টিনের ঘরের উপরে বিনিময় সে ইমান বিক্রি করে দিচ্ছে কত বড় দুঃখজনক ইমানের গুরুত্ব থেকে কত মানুষ হয়ে গেছে আর কিছু মানুষ আছে তারা হয়তো স্পষ্টভাবে খ্রিস্টান হয়ে দিচ্ছে না কিন্তু তার দিনদারিকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে ক্ষত বিক্ষত বিভিন্ন লেনদেন বিভিন্ন চুক্তি ইত্যাদিতে তারা দুনিয়ার কিন্তু পয়সার বিনিময় লাভের বিনিময় মিথ্যা বলতেছে ধোকা দিচ্ছে ফাঁকি দিচ্ছে মোনাফিকি করতেছে ওয়াদা খেলাফি করতেছে ওয়াদা খেলাফ করতেছে কিন্তু পয়সা ছিল আমার কাছে আমার কত বিভাগে কত রিপোর্ট যাচ্ছে মুসলমানদের ব্যাপারে কত আদায় একজনের জমি বিক্রি করে যে কোনো কারণে পজিশন বুঝায় দেয় ছয় মাস এক বছর হয়ে গেছে আর সেটা বাবার চাকরি যখন বুঝাই দাও আমার টাকা তো তাহলে না এই জমির দাম বেড়ে গেছে ওই টাকায় দেওয়া এই তাহলে চুক্তি হয়ে গেছে বেচা কেনা হয়ে গেছে তো মার্কেট তো মারবে তাই বলে এখন না আগে তাহলে দিবে না প্রথমে ওয়াদা ফেরাবে يا أيها তোমরা লেনদেন করে থাকলে এটাকে পূর্ণ করো ভেঙে দিও না সেখানে কি ধরনের দাম করে গেছে এখন আল্লাহ সরাসরি করে দিবে সরাসরি করে পুরানো আদেশ ছিল এটা সে লম্বন করেছে এর সে তাকে রাতে অর্ডার দিচ্ছিল অর্ডারকে খেলাফ অর্ডার খেলাফ করে নিজেকে মুনাফাকে পাচারে হয়ে গেল অর্ডার খেলাফ করে মুনাফে আমার খেয়াল করে মুনাফে আমানতটা ওইভাবে রাখতে হবে আমানত যদি আপনি রাখেন ওইখানে নিজে খরচ করতে পারবেন এমন বিশেষ ঘেরা রেখে গেছে আপনি ওটাকে নূতন নোট দিয়ে পাঠাইবেন তার ছায়ের ছাই করবেন এটাও না যায় তো মিথ্যা কথা বলা আমানতের খেয়ালত করা ওয়াদা ভঙ্গ করা সব আমি একটা উদাহরণ দিলাম লেনদেনের মধ্যে মুসলমানদের মুনাফিকের ভ্যারাইটি কোয়ালিটি আছে এক একজনের এক রকম মুনাফিক এটাও তার তারিখে সে কয়েকটা পয়সার বিনিময়ে বিক্রি করবে তার দিনদারিকে তার তাকুয়াকে সে কয়েকটা পয়সার বিনিময় বিক্রি করবে যদি সে তোমরা করে আর তাদের সাথে খেয়াল করতে তাদের কাছ থেকে মাফ করাই নেয় ভালো নতুবা মানুষ যখন এই ধরনের করতে থাকে এই গুণাগুলো তার ইমানকে দুর্বল করতে থাকে দুর্বল করতে করতে আল্লাহ ঠাকুর এমন একটা পর্দা আসতে পারে যে তার ইমান তার থেকে একদম শেষ হয়ে যায় ইমান দুর্বল হইতে হইতে একসময় ইমান চলে যায় তখন সে ইমান হারা হয়ে মৃত্যুবরণ তবে এই ভরসা গোনা করা ঠিক না আল্লাহ গোপন করে হ্যাঁ, আমরা একটাই মুখস্থ আমার গোপন ঘটি কিন্তু আল্লাহ জব্বার তাহার জুলকে তাপ এগুলোকে নাম না তোমার রবের পাকড়াও বড় শক্ত তিনি যখন একবার ধরবেন তোমাকে ছোটা নিষ্কৃতি লাভ করার কোন রাস্তা কোন রাস্তা হ্যাঁ? বর্তমান ধরতে চাই আবার তাই আপনি দেবে না দেবনে আল্লাহ ধরা এরকম ছোটা রাস্তা এই জন্য এটা শয়তানের ধোকা গোনা করো না আল্লাহ তো গপুর হে তোমাকে মাফ করার জন্য বসে আছেন কিন্তু অপেক্ষা করতে না খালি গপুর রহিম কিন্তু জাব্বার কথা কঠোর কঠোর করে না কঠোর আল্লাহ কিন্তু আপনার জন্য গপুর রহিম হবে জাব্বার কথা হবে না কারণ গ্রাটি এবং আপনার সাথে আল্লাহর কোনো অর্ডার হয়েছে গোনা করতে থাকো আমি তোমার অর্ডার দিলাম যাই তোমার কোনো মাফ করে অর্ডার কোন ভরসায় আমরা গোনা করব ওই গোনা অবস্থায় যদি মৃত্যু আসে গোনা করা অবস্থায় মৃত্যু আসলে সাধারণত মানুষ বেইমান হয়ে মারা গুণা করার পরে তো ইমান আলাদা হয়ে যায় ইমানের শক্তি ইমানের দূর আলাদা হয়ে যায় তারপরে থাকে মেঘমালার মতো থাকে বিচ্ছিন্ন এই জন্য এই গোপন রহিম নামের রসুলায় শয়তানের দোকান মধ্যে পড়ে গুণা করা ঠিক আল্লাহ তাদের কোনো মুক্তি হয় যতগুলো গুণা আল্লাহ তারাও তো করতে পারে সেইটি ধরে নিতে হবে জ্ঞানী কাকে বলে হুশিয়ার কাকে বলে যে ডিফেন্সের লাইন গ্রহণ করে যেটা বিপদ মুক্ত এটিকে যে গ্রহণ করে সেগুলো জ্ঞান ওই ভরসায় মোনা করতে থাকলেন হাকিম উম্মদ বলেন যে তোমার ঘরে পোড়া ঘায় মরম আছে এই ভরসায় তুমি চুলার ভিতরে হাত ঢুকাই দিবা মরমটা আছে হাত পোড়া ক্ষতি হ্যাঁ? কোন আমল এই মলমের ভরসায় হাত পোড়া আমরা এখানে তো আবার ভরসায় ওনার করার সাহস করতে যদি তোমার সুযোগ না পাই গুণা করা অবস্থায় হাত চেঞ্জ যাবে মদ খেতে ছিল খাওয়া অবস্থায় মারা গেল ব্যবিচার করতেছিল ওই অবস্থায় মারা গেল কিন্তু এটি বেশি সম্ভাবনা যে বেইমান হয়ে মারা গেল আমার সাহেব হজরত মৌলানা শাহ আব্দুল হক নকর কাদাউল উনি একটা ঘটনা শোনাইছেন ঘটনা শোনাইছেন একই বিল্ডিং এর দুই তালা দুই ভাই থাকতো দোতলা এক ভাই থাকতো এই বেচারা মাসাল্লাহ খুবই চিন্তা পথের খুবই পরে নিস্তারা তার আর ভাই থাকতো খুব গুণাগার সে গুণার মধ্যে থাকে গুণাহের মধ্যে থাকে সে এ অবস্থায় দুই ভাই চলছে দুই ভাইয়ের জীবন পার হয়ে গেছে একজন জিন্দারি মসজিদে পার করতেছে আর একজন গোনার মসজিদে জীবন পার করতেছে এর মধ্যে একদিন দুই ভাই অন্তরে আজিব খেয়াল পয়দা যাবে আশ্চর্যজনক খেয়াল পয়দা যাবে কি খেয়াল পয়দা হয়েছে আমার ছোট ভাই তো সবসময় মোনা করতেছে মোনার মজা নিচ্ছে আনন্দ ফুর্তি করতেছে খুব মজা নিচ্ছে যদিও কেবল দিচ্ছেন গুনার ভিতরে মজা খোঁজা তার ধোকা গুনার ভিতরে কোনো মজা নেই সেটা সামনে গুণা করার পরে যদি মমিন হয়ে থাকে তার দিন প্রেশান যে প্রেশানি আর থাকবেন যদি আপনার প্রেশানি না লাগে বুঝবেন ইমান এখন আপনার অন্তরে আসেন আপনি আদম কুমারের মুসলমান আদম কুমারের মুসলমান তসলিমা নাসিমের মার্কা মুসলমান কবির মুসলমান নাস্তিক ইমান থেকে থাকে প্রেসার শুরু হয়ে তার দিন গুণান্তর ঘোষণা এবং ভারত আমরা মুনাফতের যেটা হয় এটা আর অনেকে এর মধ্যে শান্তি পায় দাউদকে চুলকায় চুলকান কিন্তু মজা পায় কিন্তু সেটা নেহার সংস্থায় এরপরে যেখান থেকে রক্ত ধরে রস ধরে চালা পোড়া শুরু হয় একটা দিন অনেক মজা নিল তিন মিনিট আর ওই দাদা যন্ত্রণা চলতে থাকে কয়েক সপ্তাহ যখন তো গুনার মজাটা এই দাউদের চুলকানের মজা তার একদিন দোতলাতে এক ভাই থাকে তার এই খেয়াল হয়েছে এই এত আনন্দ ফুর্তি করতেছে আমার তো কোনো আনন্দ ফুর্তি নেই তো তাকে একটা দিন কি করি দোয়ার আনন্দ ফুর্তির মধ্যে শরীর হয় সেখানে সব হ্যাঁ বায়ুদের নাচ হইতেছে কত কিছু হয়েছে কত রকম শরবত পান করা হয়েছে একদিন করে না আমি তার করি নাই বলে একদিন করে পরে একদম তোবা করে এই খেয়াল করে আচ্ছা, একটা অভিজ্ঞতা হলো শোনা ব্যাপারে অভিজ্ঞতা এই খেয়াল করে আর নিজের যে ভাইটা থাকে এর অন্তরে এই খেয়াল পয়দা হয়েছে আমার জীবনটা তো গোনা করতে করতে শেষ আল্লাহ আল্লাহ আমার খেতেছি আর শয়তানের গোলামি করতেছি আমার জীবন তো এইভাবে গেল তো যার মধ্যে একটা দিন আমি আমার ভাইয়ের কাছে চলে যাই যে উনি কি কি বাদত করে ওনার সাথে সাথে কিছু করি সফল নামাজ কিছুক্ষণ তেলাওয়াত করি কিছুক্ষণ জিকির আজকার করি উনি যা করে করি এর অন্তরে খেয়াল পাবেন দুনো ভাই উভয় ব্যক্তি তার বাচ্চার থেকে এই যাত্রার খেয়াল নিয়ে রাজা গিয়ে আর এক ভাইয়ের বাড়ির দিকে রওনা রওনা হলে যে কোনো কারণে হোক ওই সিঁড়িটা আগে সিঁড়িতে লটকানো সিঁড়ি থাকতো ওই সিঁড়ি হোক তুলতুলে গেছে পড়ে চলে গেছে গেলে দুর্জনে সিঁড়িতে পড়ে গেছে তারপর সবার খেয়ে দিনদার ভাইয়ের কাছে আল্লাহ আল্লাহ করছে আর একজন ছিল বত্রিশ ভাইয়ের কাছে এই একটা দিনের জন্য গুণার মজা নেই এই অবস্থা দুজনের হায়াচ্ছে দুজন চাপা খায় মরে তো হাদিস হাদিসে কথা আছে ইন্নামাল এই ইবরাতু বিল খাওয়াতিম ইন্নামাল এই ইবরাতু বিল খাওয়াতিম তোমার সে ব্যবস্থা কি ছিল সে ব্যবস্থা কি ছিল এর উপরে ফেসালা এর উপরে ফেসালা একটা আশি বছর চাঁদা ছিল যে কোনো কারণে মৃত্যুর আগে ওই হিন্দু কালেমা পড়ে বলেন বেঁচে যাবে না তো লোকে যাবে আশি বছর প্রতি মৃত্যুর আগে কোন মুসলমানের দাওয়া দেয় কোনো ভাবে চালনা করে মুসলমান ওই মুসলমান অবস্থায় সে মারা গেছে শেষ ফলের ধর্তব্য হবে তো সে মুসলমান এই কালেমার অস্ট্রেলায় তার পিছনে সব আর এক মুসলমান আশি বছর আল্লাহ আল্লাহ করত আশি বছর আশি বছরের মাথায় সে একদিন হিন্দুদের কোন জায়গাতে চলে গেছে একসাথে থাকে একদিন ওদের সাথে আহ্বান করবে তারা আহ্বান করবে ওই অবস্থায় মৃত্যুবরণ সে একদিন হিন্দুদের সাথে রাম রাম করলো তাদের সুন্দর মধ্যে দেয় এর মৃত্যু কি অবস্থা হবে হ্যাঁ? অবস্থায় মৃত্যু হবে সেটা আপনি আল্লাহ আল্লাহ হয়ে সব হয়ে ওই দুই ভাইয়ের একই অবস্থা দিনদার ভাই সে গুনার মজা আছে আল্লাহ না নাফারমানি করতে গেছিল তবু তো তবা করার ইচ্ছা ছিল কিন্তু যে গোনা করতে পারে নাই কিন্তু গোনা নিয়ত করে চলছে এই গোনা নিয়ত করে চলার কারণে তারা যত গোনা করে নাই কিন্তু গোনা পাত্রায় রাজা করে এটা তো গোনা গোনা যখন গোনা কিন্তু আপনি গোনা করেন না কিন্তু নিয়ত কি পাঁচটা এটাও কিন্তু বোঝা এর জন্য হাদিসে পাওয়া যায় আমার আগে অনেক ঘটনা ঘটবে একজন আরেকজনকে পতন করে দেবে একজন আরেকজনকে কতল করে দিল আল্লাহ রসুল বলেন কতল করে দিল পরে আল্লাহর কাছে দুজনেরই জাহান্নারে পৌঁছাতে হবে দুজনের কিসের পায়চালা জাহাজ নামের পায়চালা তো সাহাবাই কেরাম হত্যাকারী যে জাহান নামে গেল তা আমাদের কোন বুঝতে অসুবিধা হয় না ঠিক আছে কিন্তু হত্যাকারী সে কাবিল কাবিলের উত্তর শুনি এই বিষয়টা সে হত্যা হয়ে গেল তাকে হত্যা করা হলো এই গেল তাকে তখন আল্লাহ রসুল সাল্লাম বললেন সে এই জন্য যাবে মূলত সেও সুযোগ খুঁজতে দিল তার এই লোকটাকে হত্যা করার জন্য দুজনে এই দুজনকে হত্যা করার জন্য সুযোগ খুঁজতে এর মধ্যে ওই লোকটা সুযোগ পেয়ে গেলে একই পায় নাই সুযোগ পায় কিন্তু ওর দিলের মধ্যে কিন্তু পাক্কা এরাদা আছে পাক্কা এরাদা আছে সুযোগ পায় এই লোকটাকে হত্যা করতে এই যে পাক্কা একজনকে কতল করার ব্যাপারে পাক্কা রাজা এই পাক্কা এরাদার কারণে তার আমল নামা আল্লাহ হত্যা করার গুণা লিখেছে আর হত্যা করলে যে পরিমাণ হয়তো তার কিন্তু কিছু কম কিন্তু ওটাও হত্যার গোনা এই কারণে সেও দোষী হয়ে গেছে পাক্কা এলাকা করলে গুনা লেখা হালকা এলাকার উপর লেখা হয় না তো একজন গুনার পাক্কা এলাকা করছিল মৃত্যু হয়েছে কাপের অবস্থা আর একজন নেককাজ করা আল্লাহ করা পাক্কা করে করেছিল তার মৃত্যু হয়েছে ইমান ওই নিয়েতের কারণে এটা এমন একটা আমল এই আমলের কারণে তার মৃত্যু হয়েছে ইমান বোখার শরীফের আরো চিন্তা সহি করব নিরানব্বই কতল করব এবার অনুভূতি হয়েছে একজনের দিকে ভাই আমার কি তোবার কোনো ব্যবস্থা আছে আমি তো নিরানব্বই জন্য পাবো আর এত কষ্ট করে আমার তোবার দেখি কোনো রাস্তা নেই তোমার ওই লোক টাকা বলো রাস্তা না থাকে তোমার ওই মৌলী থাকা দরকার নেই বলে মৌলবী ছিল কিন্তু তার আল্লাহ প্রবাদ ছিল প্রবাদ ছাড়া মৌলবীরা গলত ফতোয়া রেডিও টেলিভিশনে ফতোয়া দেওয়া হয়েছে যাকে নায়ক যে ফতোয়া দিচ্ছে এই ফতোয়া এই ফতোয়া দিচ্ছে যে সাদা নামাজ পাওয়া লাগবে কি সুন্দর ইসলাম সাদা নামাজ পাওয়া লাগবে এই ফতোয়া জাতের নায়কের জিনিস করছে আপনি টেলিভিশনে দিনের কাজ করতে আমরা কি ডাকাতে টাকা দিতে পারবো এখানে আপনাদের সাথে ডাকাতের টাকা কোথায় খরচ করতে হবে তো আমরা নিজেই পুরানে বলে দিতে আল্লাহ তার রসুল আমরা ছাড়েন না এটা না রসুল বলে দিতে নিজে বলতে এই সুনির্দিষ্ট খাতে টাকা দিতে হবে টেলিভিশনের কথা তো নেই টেলিভিশনে দেখেন নাই ফোনোগ্রাফ করবেন দেখার দেওয়ার কথা নেই আর এই দেখানো আলে আদি মাসাব তার ভুল বলতে কত হবে এখন আলে মনে তার ইসলাম প্রচারে চলে খুব টেলিভিশন বিক্রি হয়েছে এই লোকের ইসলাম প্রচারে চলে হ্যাঁ সব চিন্তা লোকেরা টেলিভিশন এটা কি দিনের যার ইসলামের চলছে টেলিভিশন বানে টেলিভিশন কেনা পয়সা বেশি হয় সে ইসলাম করা যাবে একই করেন ইসলাম কোন গলত তরিকায় কায়েম হবে ইসলাম তার পুরানি তরিকায় কায়েম এর বাইরে ইসলাম কায়েম হবে অনেক জিন্দার লোক একে এত প্রশংসা করে এত প্রশংসা করে হ্যাঁ, তার কারণে বই করেছে যে উনি এই জামানার মুদাদ্দিদ তারপরে যেমন নাকি আগের শতাব্দীতে মিস্টার মৌদুদি সাহেব মুদাদ্দিদ ছিল ওই বইটি লিখতে মৌদুদি সাহেব যেরকম যুগ সংস্কার ছিলেন ঠিক অভিকল ওনার ফটোকপি আমরা তাহলে একজন তো বলে দিতে মৌদুদির কোনো ছিল না গুমরা ছিল তাদের বইয়ের আর এক উমরার তাহলে আপনার দরকার হবে চর্চা করলে স্বর্ণ হয় হ্যাঁ তার এখানে ছেলে মেয়েরা আসছে কথা নিজেও তো দেখতেছে মেয়েরা তো সামনে আসতেছে কিসের কথা তার লেবাসের মধ্যে দেখেন তো রসলের সুন্দর আছে নাকি আল্লাহ তাই লেগেছিলেন ইসলাম ওইটা আল্লাহ তালা হার জামানায় ইসলামের একটা কর্তৃপক্ষ আছে ইসলামের একটা কর্তৃপক্ষ আছে আমি অর্জন করেছি আল্লাহ বলেন আমি এর বাদতের ব্যবস্থা করবো এর জন্য আল্লাহ কিছু রক্তই তৈরি করবেন তারা তাদের জিন্দগিকে নিঃস্বার্থ ভাবে কোরআনের হেফাজতের লক্ষ্যে উৎসর্গ করবে হয়ে যাবে আপনারা মনে করেন টেলিভিশনে গেলে কত আসছে আমরা কিন্তু চান্স পেয়েছে টেলিভিশনে চান্স পাইলে হ্যাঁ তার পজিশনটা ওই যে বিভিন্ন নায়ক নায়িকা আছে ওর সমান এর উপরে ওই পর্যায়ে এত নাচতে পারে বলে তো টেলিভিশন তার আগে তো ইসলামের অনেক ক্ষতি হয়ে যায় অনেক লোক গোমরা হয়ে যায় দাজ্জাল আসার আগে দাজ্জালের ফিল ক্লিয়ার করার জন্য অনেক দাজ্জাল আসবে সে পাকের মধ্যে আসবে বলবেন এই কিছু কথা তো ঠিক আরে কিছু কথা ঠিক তাহলে তো ও কি পাবে না কিছু কথা ঠিক কিন্তু ওর মধ্যে একসাথে বেঠিক হয়ে আপনার ইমান নষ্ট করে দিল কিছু কথা ঠিক ঠিক আছে একসাথে ঠিক না হতো কোনো লোকই হয়তো না তাদের কিন্তু কথা ঠিক এটা থেকে ধোকা খাইবেন না সব ঠিক হইতে হবে তোর মাথার থেকে পাওয়া পর্যন্ত সব ঠিক হইতে হবে এখান থেকে কুত্তার সিম্পা ধুলাই দিল ঠিক কোথায় কুত্তার সিম্পা ধুলাই দিল এইখানে ঠিক নেই কোন নবীর রসুল তাই লাগান লাগান মেয়েদেরকে বেপর্দা দেখেন না এই ধরনের ফতোয়া দেন না তার ফতোয়া দেওয়ার জন্য হক ডাক্তার মানুষ একটি কি ফতোয়া দেওয়ার অধিকার আছে সে কি ফতোয়া পড়ছে তাহলে বুঝ দেওয়া যায় তোমার তোমার আয়াত করে বুঝাই দিলে আদৌ সেই আয়াতটা আছে কিনা পাবলিক এটা প্রোটেক্ট করতে পারবে চ্যালেঞ্জ করতে পারবে আমরা চ্যালেঞ্জ করতে পারবো কিন্তু আমি তার ওখানে যাবো না আমি তার টেলিভিশনে বলতে যাবো না এই জন্য ফাঁকা বাজারে খুব ভোট দিচ্ছে আর খুব বাবা বেঁধেছে কিন্তু আলেম যদি বসতো এক বয়ানের ব্যাখ্যা কতগুলো ভুল বের করতো এইসব বলি আমি তো জীবনেও যাই নাই যা আপনাদের মতো মানুষকে শুনছি তার থেকে দু চারটা বললাম জাকাতের টাকা টেলিভিশনে দেওয়া যায় টেলিভিশনে দেওয়াটাই তো তার দাওয়াত যে আপনার সবাই টেলিভিশন কেনেন কিন্তু আমার প্রোগ্রাম দেখেন ইনডাইরেক্ট এই অর্থ হয় না এটা কি দিন হলো না বন্ধই হলো এই জন্য ভাই খুব সাফ আছে তো বলতেছিলাম শেষ ফল কি আল্লাহ তারা এরপর গ্রহণ এরপর ফেসলা করবে এই জন্য কোন সময় গুণা হিম্মত না করা একদম বিপদে পড়ে একটা গুণা হয়ে গেছে অজান্তে একটা গুণা হয়ে গেছে হতে পারে আর একটা হলো আপনি গুণা করবেন না পালাই গুণা করার কি পারে আমি আজকে গুণাটা করবো দেখি একটু গুণার মজা করছে এটা খুব ভয়াবহ যদি ওই অবস্থা আপনার মৃত্যু আছে তো ভাই বেদিন হয়ে মারা গেল গুনার এরাদা করার কারণে তো আপনি সেই কাতারে শরীর হয়ে গেলেন তাহলে ভুলে বিপদে পড়ে একটা গুণা হয়ে গেল বিপদে পড়ে হয় এখন সরকার বাধ্যতামূলক করছে যে ছবি তুলতে হবে মহিলাদের তুলতে হবে এখন আপনি দেশের হাসপাতালে কি করবেন যদি আপনি না চলেন তা আপনি পরিচয় পত্র পাইবেন আপনি কিছু কিনতে পারবেন না বেচতে পারবেন না ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না পাসপোর্ট করতে পারবেন না আপনি অচল হয়ে গেল এটা অপারক হয়ে কোন দাম একটা আপনি মনের খায়টা কমে তুললেন আমি বারো বছর বছরটা কেমন ছিলাম এটা তিরিশ লাখ টাকা একুশ বছরে কিরকম ছিল বিয়ে করার দিন কিরকম ছিল পাঁচ লাখ আসলে বিপদে পড়ে একটা ছবি তুলেন সরকার আইন করছে আর একটা পরিচয় পত্র তো দরকার এদেশে থাকতে হবে কিন্তু মহিলারাও করতে পারে তো বলতেছিলাম যে গুণার হিম্মত করা গুণার পরিকল্পনা বাড়ানো এটা তো ইমান বিক্রম শিকার যেহেতু জেন্দেগের শেষ ফলের উপরে ভিত্তি করে ফেসলা হয়ে যায় ফেসলা হয়ে যায় তাহলে এর থেকে ভাবে করেন ওনার ধারে কাছে যাওয়া যাবে ওনার ধারে কাছে যাওয়া যাবে এবং সবসময় হাক্কানি ওলামাদের উপবাদ আছে নেকাজ করা ওনার থেকে বাঁচা উভয় জিনিসকে আল্লাহ তারা লটকাই দিতেন আল্লাহ আল্লাহদের প্রবাদ যারা প্রবাদ দেবে আল্লাহ তাদেরকে এই দৌলত নসিব করবেন নেকাজও করতে পারবে মুনাফেকও লাগবে যখন দোয়া থাকবে না ওঠা বাটা বন্ধ করে দিলেন আপনার ইমান কমজোর হয়ে আর ইমান যখন কমজোর হয়ে যায় ওই কমজোর ইমান নেক কাজ করতে উদ্বুদ্ধ করে না গোনার থেকে বাচ্চাও উদ্বুদ্ধ করে না ইমানের শক্তি থাকলে এই কাজগুলো হয় আর শক্তি আছে সবার তবলিগের সময় লাগাইতে বলা হয় এটা উদ্দেশ্য থাকে এটা জামাতের সাথে আপনি সময় লাগাই দেবেন সেটা কিন্তু না কিন্তু আল্লাহ লোক থাকে ভালো লোক থাকে আপনি তিন দিন এক তাদের সহবতা থাকলেন আপনার ইমান অনেক তাজা হয়ে যাবে তখন আপনার জন্য আমার জন্য ওনার থেকে বাঁচা এবং আল্লাহ হুকুম মতো চলা সহজ হবে সময় লাগে যে বলা হয় ওখানে হেকমত কিন্তু এটা আল্লাহ ওলাদের সব আছে সবার দ্বারা কাজ কাজেই এই কথাটা মৃত্যু পর্যন্ত খেয়াল রাখতে হবে আপনি দুনিয়ার কাম কাজ করেন এটা আল্লাহ তালা দায়িত্ব দিতেন কিন্তু আপনি চব্বিশ ঘন্টা এটা করবেন এটা আল্লাহ অনুমতি দেবেন ওইখান থেকে সময় বের কর আল্লাহ আমাদের সবটা আসার জন্য সময় বের কর সময় বের ইমানকে তাজা করো ইমানকে বিশুদ্ধ করো ইমানের মধ্যে সেরেক মিশানো থাকে কত জমা বলেছেন ওই সেরেক হলো ইমান কোন কাজে লাগে ইমান বিশুদ্ধ করো ইমানকে মজবুত করো কোরআন সই করো নামাজ সই করো মানে সব কিছু নির্ভর করতেছে সবার সময় আদম তাফারি ইবাদত যে ব্যক্তি ওইখান থেকে সময় বের করবে দিনের কাজের জন্য আল্লাহ অবশ্যই তাকে কামিয়াব করবে আর যে সবাটা আসবে না খালি ব্যস্ততা দেখাবে বিধি বিধি এই লোকগুলো যে কোনো মুহূর্তে ওই কিছু পয়সার জন্য দিন ইমানকে বিক্রি করে দিবে বা দিনের নামে এমন কথা বিশ্বাস করবে যে হে দিদি যে বেইমান হয়ে গেছে তার জানা সোবাটা না আসার দরুন দিন সম্পর্কে সঠিক এলেন না থাকার দরুন সে দিনের নামে এমন কথা বিশ্বাস করে বসে রয়েছে যে সে ইসলাম থেকে খারাজ হয়ে গেছে খারাজ হয়ে গেছে কথার কথা সে দিনের নামে কাজিয়ারি মতবাদ গ্রহণ করছে তাহলে বুঝেছে হানাফি সাহির মতো একটা আরে তো কাফের কাজিয়ারি মতবাদ তো খুবই মতবাদ হানাফি সাহি নাই চলে গেছে পয়সা পাইছে ইমান বেঁচে গেল আবার কেউ ওই একই কারণে ধোকা দেয় শিয়া মতবাদ গ্রহণ শিয়া আমাদের দেশে এখন প্রত্যেক জেলা পর্যায়ে শিয়াদের অফিস হয়ে গেল তারা একই কথা বলেন ওই তোমাদের আমাদের সাবির মতো এটা এটা তুমি মুসলমান থাকবা এটা ভিন্ন মাথা পয়সা পাইবে ওখানে দেয় তোদের শিয়া দেয় না কাছে তারা এই কোরআনকে মানে না তারা বলে যে অরিজিনাল কোরআন শরীফে সতেরো হাজার আয়াত আছে আমাদের কাছে সতেরো হাজার নেই আমাদের কাছে ছয় হাজার যে সতেরো হাজার আয়াতলা কোরআন বিশ্বাস করে তো কাছে নাম মুসলমান এক এক মতবাদ গ্রহণ কেউ নবীদের বুঝো যে নবীরা অমুক নবী এই পাঁচটা গুণায় কবিরা নবীদের ভুল ধরে তার ইমান থাকে তার ইমান বাতিল হয়ে গেছে কেউ আমাদের রসুলকে জাতি নূরের তৈরি বলতেন কেউ আমাদের রসুলকে গায়ের দান্তা বলতেন সব আল্লাহ সিফাত আল্লাহ সিফাতকে রসুলের জন্য স্থাপন করলে প্রমাণ করলে সেরে পায় সেরে তার ইমানে গলত সে ইমান থেকে বের হয়ে গেছে এই পুরোটা না আসার কারণে এক একজন এক এক সেরেকের মধ্যে আছে ভ্রান্ত আকিদার মধ্যে আছে আজকে তার ইমানটাকে খারাপ করে এই মুস্তাকিমে কায়েম থাকার জন্য হাতের উপরে কায়েম থাকার জন্য এই ফেতনার জামানায় ইমানকে হেফাজত করার জন্য হকানি ওলামায় কালাম এর সহবাদ এর সহচার্য এর বিকল্প নেই এই কথা আল্লাহ তারা কোরআনে পায়ের জায়গায় বলেছেন يا أيها الذين آمنوا اتقوا الله فكونوا مع الصادقين হে ইমানদারগণ তাকওয়া অর্জন করো কেমনে তাকওয়া অর্জন করবা আমার যারা নেক বান্দা আল্লাহ ওয়ালা ওদের সহবাস আছে কোনো মাস সাদিকিন আর রহমান ফাসাল বিহি খাবীরা পুলিশ পাস এই কথা একই কথা আল্লাহ তাআলা সহবাস আছে فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون একই বিষয়বস্তু বিভিন্ন আঙ্গিকে আল্লাহ তালা বলেছেন হকান ওলামে রাস্তা বলেন আল্লাহ তালা আমাকে এমন একটা রাস্তা বলে দিতেন এই রাস্তাটা আমরা অবলম্বন করি ইনশা আল্লাহ মৃত্যু পর্যন্ত আমরা সেরাতে মুস্তাকিমের উপরে হেদায়তের উপরে কাজ থাকবো তো ইমান নিয়ে আমরা দুনিয়া থেকে যাইতে পারব আল্লাহ তালা আমাদের সকলকে এই সৌভাগ্য অবলম্বন করার তৌফিক দান করেন সবকানের ওলামাইকেরাম মধ্যে বসার তৌফিক দান করেন